الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى آله وأصحابه وبارك وسلم رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي আজকে আমরা মার্কাজ শেখ জাকারিয়ার দারুল ইফতার মধ্যে একটি এলমি মজলিস শুরু করতে যাচ্ছি যে এলমি মজলিসের মূল উদ্দেশ্য হল তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদেরকে কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ধর্মীয় বিষয়ে কোরআন হাদিসের সঠিক বাণী পৌঁছানো এই মজলিসের মকসাদ উদ্দেশ্য কোন দল বল বিশেষের বিরুদ্ধে কোনো কথা বলা কখনোই নয় উদ্দেশ্য হল সকল বিশ্বের মুসলমান কালমা পড়নেওয়ালা সবাই আমাদের ভাই সবই নবীর উম্মত আল্লাহর বান্দা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে এতগুলো গুণাবলী যাদের মধ্যে আছে তাদেরকেই তো আল্লাহর বাণী হল ইন্নামাল মিনুনা ইহুয়া সবাই আমাদের ভাই তাই ভাই ভাইয়ের সাথে কোনোদিন বিবাদ সৃষ্টি করতে পারে না এবং গালমন্দ কোনো বাসা খারাপ করাও নবীর আদর্শ না আমাদের উদ্দেশ্য হলো বিশ্বের সমস্ত কলমা পড়নেওয়ালা মুসলমান আল্লাহর নবীর উম্মত হওয়ার পাশাপাশি যুগ যুগ ধরে এই নবীর উম্মতকে বিভ্রান্ত করার জন্য কোন যুগে বাতিল কারণ বিশ্বের অমুসলিমরা মুসলমানদের ঐক্যবদ্ধতা এবং একতা কোরআন সুন্নার উপরে আকিদা আমল সঠিকভাবে বিদ্যমান রাখা কোরআন সুন্নার উপরে অটল থাকা এইটাকে তারা কিছুতে সহ্য করতে পারছিল না যার কারণে বিভিন্নভাবে বিভিন্ন বাসায় বিভিন্ন পন্থায় মুসলিম উম্মাকে বিভ্রান্ত করে তাদের আকিদার উপরে আঘাত তাদের আমলকে সুন্নত পরিপন্থী করা তথা বিধাতের মধ্যে লিপ্ত করা আকিদার ভিতরে শিরিক ঢুকাই দেওয়া আকিদা বিনষ্ট করা এর পায়তারা তারা তারা বিভিন্ন পদ্ধতিতে চালিয়ে আসছে আজ নয় চোদ্দশো বছর থেকে চালু আসছে তোমরা জানো যেহেতু তাকাসুসের ছাত্র ইসলামের প্রথম ফাটল খেলাফতে উসমানিয়ার যুগে আরম্ভ হয়েছিল ওসমান রাজি আল্লাহ তালানুর খেলাফত পর্যন্ত পুরা মুসলিম উম্মা কোরআন সন্ন্যার ধারক বাহক হিসাবে সবাই ঐক্যবদ্ধ ছিল ওসমান রাজি আল্লাহ তালানুর যোগে আবদুল্লাহ ইবনে সাবা ইহুদি সানা নামক দেশের মানুষ ইয়ামানি সে এক বিশাল চক্রান্তের মাধ্যমে নাটকীয়ভাবে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার নাম দিয়ে এই আবদুল্লাহ ইবনে সাবা ওসমান রাজি আল্লাহ তালানুর কাছে এসে ইসলাম কবুল করার গ্রহণ করার একটা আগ্রহ পেশ করেছিল হজ ওসমান সঙ্গে সঙ্গে বলছেন এক্ষুনি কলমা পড়ো হায়াত মতের টাইম টেবিল ঠিক নাই কলমা পড়িয়া যদি তুমি মারাও যাও তোমার জন্য জান্নাত সে বলল না এখন না সেই সময় হয়তো ওসমান দাদি আল্লাহ তালানু নাকের মধ্যে একটা রোগ ছিল রোগের কারণে আক্রান্ত হইয়া তিনি হজে যাইতে পারেন নাই মদিনায় ছিলেন তখন গিয়া ইবনে সবাই এগুলা বলছে আর পরে বলল যে আমি এখন ইসলাম গ্রহণ করব না মক্কার হজ শেষে নবীর সাহাবিরা সবাই আসক মদিনাতে সমস্ত মুসলমানদের সামনে আমি কালমা পরে ইসলাম গ্রহণ করব তার এই কথাটির ভিতরে বিরাট একটা চক্রান্ত ছিল চক্রান্ত হইল সেটা আসলে মুসলমান না ইসলামকে ধ্বংস করার জন্য ইসলাম গ্রহণ করার পালিসি গ্রহণ করেছে সে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথাটা কাকে কাকে গিয়া বলবে সমস্ত মদিনার মুসলমান একত্রিত হলে হাজি সাহেবানরা এক অনুষ্ঠানে বিশ্বের মুসলমান জানতে পারবে ইবনে সভা নামক ইহুদিটা মুসলমান হয়ে গেছে সুতরাং আজ থেকে সে আমাদের পর নয় সে আমাদের বড় আপন এই ছিল তার চক্রান্তের মেন কারণ অবশেষে তাই হল সবার সামনে ইসলাম গ্রহণ করল সিরিয়া পর্যন্ত পুরা পৃথিবীর মুসলমান জানতে পারল ইবনে সাবার মতো কাট্টর ইসলামের শত্রু ইহুদি ওসমান খালিবাতুল মুসলিমের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করছে তাই এখন থেকে সে মুসলমানদের মুখপাত্র এই সুযোগে সে প্রথমে মদিনাতে তারপরে ইরাকে তারপরে মিশরে লম্বা কাহিনী বিভিন্নভাবে সে চেষ্টা করেছে যে ইসলামের আকিদার উপরে প্রথম আঘাত করার জন্য ইসলামের নামে ছদ্মবেশে ইসলামী মৌলিক আকিদের উপরে আঘাত করবে আর এই লোকটা যে পথ এখতেয়ার গ্রহণ করছিল সেই পথটা হল প্রথমে মুসলমানদের আকিদা বিশ্বাস নষ্ট করা দুই নম্বরের মুসলমানের প্রশাসনিক ক্ষমতা মধ্যে ফাটল ধরানো তিন নম্বরে আমলিভাবে মুসলমানদেরকে সুন্নতবাদ দিয়ে বিরাতের উপর লিপ্ত করানো তাই ইসলামী প্রশাসনের উপরে আঘাত আনলো কিভাবে সে পরিষ্কার বলল হে নবীর উম্মত মুসলমান তোমরা জানো আমিও তোমাদের ভাই তবে একটা কথা আছে নবীকে মহাব্বত করো কিনা ভালোবাসো কিনা সে বলল সবাই বললেন অবশ্যই নবীর মহাব্বত ছাড়া মুসলমান ইসলাম কমপ্লিট করবে কিভাবে কারণ সে বলল নবীর মহাব্বত আর ভালোবাসা তোমাদের অন্তরে থাকলে নবীর আহালে বাইর যারা আছে ওনার বংশের আর গোত্রের লোক তাদের মহাব্বত অন্তরে থাকা জরুরি অবশ্যই জরুরি তখনই সে দুইটা কথা বলার পরে তিন নম্বর কথা বলল তাইলে শোন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের পৃথিবী থেকে বিদায় গ্রহণের পর রসুলের আহলে বাইটার বংশধরের ভিতরে ছিলেন হজরতে আলী রাজি আল্লাহ তালানহু আলী সাহাবির দিক দিয়ে বড় যোগ্য এলেমের দিক দিয়ে যোগ্য আর রসুলের আহালে বাইদ বংশীয় কিন্তু রসুলের পরবর্তীতে মুসলমানদের শাসন ক্ষমতা আলীর হাতে না দিয়া এই শাসন ক্ষমতা ছিনাই করল কারা এই প্রশ্ন তুলিয়া প্রথমে চোকান্না করি ফেলছে মুসলমানদেরকে এই বিষয়ে সে পরে জবাব দিল আলী ছিল খেলাফতের যোগ্য ওনাকে না দিয়া যারা খলিফাতুল মুসলিমিন হয়েছে এবং যারা ওনাদেরকে খলিফা বানাইছে বানানেওয়ালারাও জালেম যিনি বলছেন তিনিও জালেম আর আলী হইলেন মাজলুম অতএব আলী মজলুম আউবকর জালেম নাউজুবিল্লা আলী মজলুম ওমর জালেম নাউজুবিল্লা আলী মজলুম ওসমান জালেম নাউজবিল্লা এই তিন খলিফাকে যারা খেলাফতের দায়িত্ব দিয়েছেন তারাও জালেম এই ইতিহাস থেকে প্রমাণ করে নবীর জলিল কদর সাহাবায়ে কেরাম যাদের জন্য আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এদের বিরুদ্ধে কোন মুসলমান নামী কেউ যদি কোন রকমের সমালোচনার পাত্র তাদেরকে বানিয়েছে তাহলে ইতিহাসের পাতায় প্রথম সেই ব্যক্তিটা ইহুদি নামক মুসলমানের নামধারী আবদুল্লাহ ইবনে সাবা তাই সাহাবাদেরকে যারা সমালোচনার পাত্র বানায় তারা নবীর আদর্শের বিশ্বাসী নয় তারা আসলে আবদুল্লাহ ইবনে সাবার বিশ্বাসী ওই ইতিহাস আমি লম্বা করতে যাব না আমার আলোচ্য বিষয় সামনে আসতেছে কিন্তু এটা বুঝাইতে চেষ্টা করতেছি যে মুসলমানের ঐক্যবদ্ধ দলের ভিতরে প্রথম ফাটলটা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে ইবনে সবাই ইহুদির চক্রান্ত আর এই চক্রান্তটার প্রথম পথ এবং হাতিয়ার ছিল যে প্রশাসন নিয়ে কথা বলা এবং মুসলমানকে বোঝানো যারা শাসক গোষ্ঠী তারা জালেম আর যিনি পড়ে আছেন আলী তারা মজলুম তাইলে এই হাতিয়ারটা হল প্রশাসনের বিরুদ্ধে এইভাবে আকিদার ব্যাপারে আরেকটা হাতিয়ার অবলম্বন করছে সে পরিষ্কার বলেছে যে রসুলের পরে সম্মান মর্যাদার দিক দিয়ে এক নম্বর মর্যাদার ব্যক্তি হলেন হরতে আলী আবু বকর নয় ওমরও নয় ওসমানও নয় এটা একটা আকিদার বিষয় এবং কয়েকটা দলিল প্রমাণ পেশ করেছে প্রথম দলিল পেশ করেছে মদিনার হিজরতের সময় রসুল করিম ইসলাম যখন নিজের ঘর ছেড়ে মক্কাতে মদিনার দিকে রওয়ানা হচ্ছেন রাত্রে সেই সময় রসুলের বিছানার ভিতরে হঠাৎ আলীকে শোয়াইয়া ওনাকে স্থলা বিষিক্ত বানাইয়া রসুল মদিনা রওয়ানা হচ্ছে এতে প্রমাণ করে মক্কা শরীফে যখন রসুল থাকবেন না মদিনায় চলে যাবেন ওনার আসনটা খালি করিয়া সেই আসনে সেই বিছানাতে যাকে শোয়ানো হয়েছে তিনি ওনার স্তরা বিষক্ত তাই তিনি হবেন রসুল যেই দিন দুনিয়াতে বিদায় নিয়ে যাবেন সেই দিন রসুলের জায়গাতে এই লোকটাই হবে খেলাফতের উপযুক্ত এটা প্রমাণ করে আলী রাজি আল্লাহ তালু খলিফাতুল মুসলিমদের মধ্যে সাহাবা একরামের ভিতরে প্রথম সম্মানের অধিকারী এটা আকিদার বিষয় এবং আরেকটা বললেন একটা হাদিসকে কাটসাট করিয়া এটা দলিল পেশ করলেন যে রসুল্লাহ সাল্লাহামের সাত করেন আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা আমি হলাম এলেমের শহর আর আলী রাদি আল্লাহ তারা আনু সেই এলেমের মেন গেট এখানে আও বকরও নাই অমরও নাই ওসমানও নাই আসেন রসুল আর আলী তাহলে বোঝা গেল আলীর মর্যাদা রসুলের পরে দ্বিতীয় স্থান এটা একটা জাল হাদিস অর্থাৎ জাল হাদিস তাদেরটা হাদিসের টুকরাটা শুদ্ধ আছে আল্লামা ইবনু হাজার আসলানি ফসল বাড়ি সরে বোখারির মধ্যে এই হাদিসটা আনছেন হাদিসটা পূর্ণ হাদিস হইল আনা মদিনাতুল আল এলমে ওয়া আবু বকরিন সুহা ওয়া ওমরু সফুহা ওয়া ওসমান ও জিদারুহা ওয়া আলিউন বাবুহা আমি এলেমের শহর আবুবকর সিদ্দিক এই শহরের ফাউন্ডেশন ওমর ইবনে খত্তাব এই শহরের ছাদ ওসমান এই শহরের দেয়াল আলী এই শহরের দরজা ইবনু হাজির আসকারী ফতল বাড়ির মধ্যে হাদিসটা আনছেন এতে এই হাদিসের দ্বারা চার খলিপার স্তর বিন্যাস এটা পরিষ্কার হয়ে গেছে কে কোন মর্তমান এই সবগুলোকে কাশাট করিয়া জাল করিয়া এই ইহুদি চক্রান্তে এখানে আসিয়া আমাদের আকিদা বিনষ্ট করার জন্য হাদিসের একটা টুকরা পেশ করছে আর বাকিটাকে বাদ দিয়ে দিচ্ছে এরপরে আরেকটি চক্রান্ত করল বলে শোনো রসুল আমাদের নবী খাতেমন নবী তিনি বলো তিনি মর্যাদাপূর্ণ বেশি নাম্বিয়ে কেরামের মধ্যে নাকি হরতে ঈসা আলাই ইসলাত বেশি মর্যাদাপূর্ণ সাহাবা বললেন এটা প্রশ্নই তো আসে না আমাদের নবী হলেন সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার ঈশা আল ইসলাম বড় কেমন করে হবে এই প্রশ্নের উত্তর পাইয়া ইবনে সাবাই বলল তাইলে এখন বুঝো ঈশা আলাই ইসলাত ইসলাম একবার দুনিয়াতে এসেছিলেন নবী হিসাবে এখন বর্তমানে আসমানে আছেন কেয়ামতের পূর্বে জমিনে আসবেন ঈশা নবী যদি ইন্তেকালের পরে আসমানে আর জমিনে ভ্রমণ করতে পারে তাহলে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সঈদ আম্বিয়া হইয়া তিনি কেন আসমান জমিনে ইন্তেকালের পরে আসিয়া ভ্রমণ করতে পারবেন না এটা ইঙ্গিত বহন করে আমাদের নবীকে হাজির নাজির আকিদায় বিশ্বাস করা উচিত এতে করে আরেক সিরকিয়া আকিদা দুটাই দেওয়ার জন্য মুসলমানদের ভিতরে আরেক পাকড়া গ্রহণ করছে আমি এই বিষয়গুলো সবিস্তারে আজকে বলার কথা নয় সামান্য টাচ দিচ্ছি কথা এটা বলার জন্য যে মুসলমানদের হাত এত্তেহাত এত্তেফাতের ভিতরে ঐক্যবদ্ধার উপরে প্রথম ফাটল সৃষ্টিকারী বিভিন্ন পন্থায় পদ্ধতিতে তার নাম আব্দুল ইবনে সাবা তার পিছনে ছিল ইহুদি ষড়যন্ত্র তাই ইহুদি লাবির এই মুসলমানদের ঐক্যবদ্ধতার ভিতরে আকিদার মধ্যে প্রশাসনের ভিতরে আমলের ভিতরে সব ক্ষেত্রে তারাই এখানে ফাটল সৃষ্টি করছে সুতরাং মুসলমান ইমান নেওয়ালা হওয়ার পরও বিভিন্ন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার হতে পারে আমি পরিষ্কার বলছি ষড়যন্ত্র করা এটা হল অমুসলিম চরিত্র ষড়যন্ত্রের শিকার হয়ে যাওয়া এটা কোনো অমুসলিম হওয়া দরকার না মুসলমানও ষড়যন্ত্রের শিকার হতে পারে এই কারণে অনেক যুগ আগ থেকে সবাই মুসলমান কলমা পড়নেওয়ালা হওয়ার পরও এর ভিতরে বিভিন্ন প্রকারের ফাটল সৃষ্টি হয়েছে কেউ এই আকিদের বিশ্বাসী কেউ এই ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে তাই আরেক আকিদের বিশ্বাসী হয়েছে কেউ আমল এভাবে করতেছে আবার কেউ ওভাবে করতেছে এই আকিদা আমল ইত্যাদির ভিতরে যত রকমের সমস্যা সৃষ্টি হয়েছে এই সৃষ্টিগুলোর পিছনে বিধর্মীদের ষড়যন্ত্র বিদ্যমান আর নবীর উম্মতকে অনেকভাবে বিভক্ত করেছে তাই রসুল জীবদ্দশায় বলে গিয়েছিলেন ভবিষ্যৎ ভবিষ্যৎবারে দিয়েছিলেন আমার কলমা পর্ণেওয়ালা আমার উম্মত তিয়াত্তর ভাগে ভাগ হবে বাহাত্তর ভাগ জাহান্নামি হবে আখিজাগত গুমরাহির কারণে একটি মাত্র বাদ আকিদাগত গোমরাই না থাকার কারণে তারা আকিদার দিক দিয়ে বিচার করলে তারা হবে এক নম্বর জান্নাতি রসুল যেটা আগেই বলেছেন সেই রসুলের কথাগুলোকে ভবিষ্যৎবাণীটাকে রূপ দেয়ার প্রথম নায়ক যে ছিল তার নাম ইবনে সাবাই ইহুদি ষড়যন্ত্র তাই যোগে যোগে উম্মতের ভিতরে আকিদা নিয়া আমল নিয়া যত রকমের মতানৈক্য মত পার্থক্য সৃষ্টি হয়েছে এর পিছনে নিঃসন্দেহে বিধর্মীদের চক্রান্ত ষড়যন্ত্র আছে অত্যন্ত সূক্ষ্মভাবে এবং অনেক নামদারি মুসলমান বিধর্মী বিজাতিদের মুখপাত্র হইয়া দাড়ি টুপি পাগড়িয়া লম্বা জামা পরিধান করিয়াও মুসলিম উম্মার ভিতরে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে এদের ভিতরে এক নম্বরে যার নাম আছে তার নাম গোলাম আহমদ কাদিয়েন ইতিহাসের পিছনের দিকে আসিয়া লম্বা কাহিনী উপরে গুলো আরেকটা ব্যক্তি হল আহমদ রেজা খান বেরেলুবি আর কয়েকজন লোক ছিলেন যারা নিজকে বলতো মোহাম্মদ ইউন পরবর্তীতে ইংরেজ শাসন আমলে ভারতবর্ষের আঠারো শত সাতান্ন সালের পূর্বে এখানে আরেকটি দল গঠন করেছে মোহাম্মদ ইউন বলে অতপর ইংরেজ বেদুইন থেকে অ্যাপ্লিকেশন করিয়া তাদের নাম পাল্টাইয়া নাম রাখছে তারা নিজের নাম আহলে হাদি তোমরা আশ্চর্য যাইবা ইতিহাস খুললে পাইবা ভারতবর্ষের আঠারোশো সাতান্ন সালের পূর্বে যখন ওলামায় দেওবন হাত্তানি ওলামায় কেরাম ইংরেজের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্নভাবে জেহাদ মোকাবেলা করে এই দেশটাকে ভারত উপমহাদেশকে স্বাধীন করার পরাধীন থেকে মুক্ত করার ধর্মীয় স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা সব প্রকারের স্বাধীনতা নিচ্ছিল জেহাদ করে ইংরেজের বিরুদ্ধে তখন এই আহলে হাদিস নামক দলটি তারা ইংরেজের পক্ষপাতিত্ব হইয়া ইংরেজের পক্ষে কিতাব লিখেছে তাদের নাম মোহাম্মদ ইউন থেকে আহলে হাদিস লিখেছে তারা অবাক হওয়ার কথা হইল আহলে হাদিসের এই নামটা ভারতবর্ষের পূর্বে দুনিয়ার ইসলামী জগতের কোথাও এই মধাবের নাম গন্ধও ছিল না আজকে আমরা মনে করি আহলে হাদিসের এই দলটা আরব থেকে আসছে ইতিহাস কয় ভুল আরবে আহলে হাদিস এই দলটা অনেক পরে সৃষ্টি হয়েছে আহলে হাদিসের দলের প্রথম উদ্যোক্তা হইল ভারতের এখানকার কিছু হিন্দুস্থানি তথা কথিত মুসলমান তাওয়াজ্জুকে লায়ক নামে একটা বই লেখিয়া ইংরেজরাও গোলা আহমদ কাদিয়ানির মতো আহমদ রাজা খান বেরলবির মতো আলে হাদিসরাও ইংরেজের বিরুদ্ধে জেহাদ করা এটা অবৈধ বা হারাম বলে বই লিখেছে বই লিখিয়া ইংরেজকে খুশি করছে তারা যখন ময়দানের ভিতরে কোলামায় দেবন সেই মাইসুরের জেহাদের মধ্যে সুলতান টিপু জেহাদ করতেছিল নওয়াব সিরাজউদ্দৌলা ফলাসি ময়দানে জিহাদ করতেছিল এবং কাসেম নানতবি সেই স্বামীর ময়দানে জিহাদ করতেছিল জাফর থানি স্ত্রী যখন তিনি সেই আম্বালার ময়দানে জিহাদ করতেছিল ইংরেজ বিরুদ্ধে ঠিক সেই সময় এরাই ইংরেজের পক্ষে দাঁড়া দিচ্ছে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার তাজিরাবার আলোকে বলবো আরব দুনিয়ার আহলে হাদিস আর ইন্ডিয়ান পাকিস্তানি বর্তমান বাংলাদেশি তথাকথিত আহলে হাদিসের দল এক নয় হিন্দুরা হঠাৎ মুসলমান ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করলে যেমন গরুর গোস্ত বেশি খায় এই অনারব লোকগুলো হঠাৎ করে আহলে হাদিস নাম দিয়া অতিমাত্রায় কোরআন সন্ন্যার বিরুদ্ধে হকপন্থী আল সুন্নতাল জমাতের বিরুদ্ধে অনেক কঠোরতা করেছে যা আরব দুনিয়ার আহলে হাদিসের মধ্যে দেখা যায় না এই ইতিহাসটা একটু খুলি বললে সময় লাগবে তবে একটা কথা আমার বক্তব্যে যেন ভুল বুঝাবুঝি না হয় প্রায় সাত আটশো বছর পূর্বে কিতাবের মধ্যে আলে হাদিস আর আলে হাদিস না আসাবুল হাদিস ও আসাবুর রায় নামে দুইটা দলের উল্লেখ পাওয়া যায় আসাবুল হাদিস যে কিতাব উল্লেখ পাওয়া যায় তারা বর্তমান দুনিয়ার আহলে হাদিস নয় আহলুর রায় আসাবুর রায় যারা তারাও কোরআন সুন্না অমান্য করিয়া শুধু যুক্তির উপরে ইসলামকে মানাতে চায় কখনো এরা নয় আহালে রায়ের অর্থ ছিল আসাবে রায়ের অর্থ ছিল যাদের গবেষণা পর্যালোচনা জীবনের অধিকাংশ সময় শুধু কোরআন হাদিস থেকে মাসাইল ইস্তেমবাদ উদ্ভাবন করে জাতির খেদমত করেছেন সমস্যার সমাধান দিতেন তাদেরকে আস্তাবুর রায় বলা হইত আর যারা এই ইস্তেমবাদ ইস্তেখরাজ মাস্টার উদ্ভাবন করার কাজ না করিয়া শুধু বাল্লিগু আন্নিওয়ালা আয়া হাদিসের মর্মের উপরে তাকাইয়া রসুলের হাদিসকে শুধু রেওয়াজ করে করে অন্য সাদের কাছে হাদিসের সনদ মতন পৌঁছাইতেন তাদেরকে বলা হতো আসাবুল হাদিস সেই যুগে আসাবুল হাদিসের অর্থ হইল যারা শুধু রেওয়ায়তে হাদিস বয়ান করতেন আর আসাবুর রায়ের অর্থ হইল যারা দেরায়েতে হাদিস বয়ান করতেন হাদিস থেকে কি কি মাস্টার বের হইল এটা বয়ান করছেন তাদেরকে আসাবু রায় বলা হয় আর হাদিস থেকে কি বের হইল এটা বড় কথা না হাদিসটা কি কি পাইলাম কিভাবে পাইলাম কি সনদে পাইলাম কি সূত্রে পাইলাম কি মতনে পাইলাম এগুলোকে অন্যের কাছে প্রসায় দেওয়া এটাই ছিল আসাবুল হাদিসের কাজ সুতরাং বড় বড় ওলামা একরাম তবকাতে ফোকা লিখতে গিয়া সেখানে আসাবুর রায় এর মধ্যে নাম দিয়েছেন ইমামে সাহিকে ইমামে মালেককে ইমাম আহমদ বিন হাম্বলকে ইমামে আবু হানিফাকে চারো মজাবের ইমামদেরকে আসাবে রায় বলেছেন আর যারা মজা উদ্ভাবন করত না হাদিস রাবায়ত করত এনাদেরকে আসাবুল হাদিস বলতেন কিন্তু দুঃখের বিষয় হল বাস্তব বর্তমান তথাকথিত আলে হাদিসটা হানফি মজাবের ভিতরে বেশি খেপা হানফি মজাবকে হানফি ইমামকে ইমামে আবু হানিফা ওনার ব্যাপারেই তারা পরিষ্কার বলে তিনি আসাবুর রায় আসাবুর রায় মানে যুক্তির উপরে ওনার মজাবের ভিত্তি ওনার কাছে কোরআনও নাই হাদিসও নাই কিছুই নেই এটা মস্ত বড় অপবাদ আমরা আল্লাহর দরবারে যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ব্যাপারে এই অপব্যাখ্যা একটা অপবাদ দিল তাদের বিচারের দাবি দুনিয়াতে নয় আল্লাহর দরবারে চাই আল্লাহ সেই রোজে হাসরে ইমাম আবু হানিবা রহমতের মাধ্যমে তাদের থেকে এই এই অপবাদের প্রতিশোধ গ্রহণ করবেন ইতিহাস বিক্রি করি সাধারণ স্বল্প জ্ঞানী মুসলমানদেরকে বিভ্রান্ত করা যাবে আহলে হককে কোনোদিন বিভ্রান্ত করা যাবে না আমরা ভালো করে বুঝি করতে কোন ইতিহাস আসছে আসাবের রায়ের ইতিহাস কি আর আসাবুল হারিহির ইতিহাস যাই হোক আমি বলতেছিলাম আমাদের ভারতবর্ষে আলে হাদিস নামে একটি দল আছে এই দলের আকিদা সে আকিদা হল কোরআন সুন্নার বাইরে কোন মাজাহাব মানা যাবে না কোন মাজাবের ইমামগণকে কোন মাজাবকে অনুসরণ করা শিরিক কারণ মাঝহাবিদের কোনো কথা কোরআনে নাই হাদিসে নাই এটা পরবর্তীর আবিষ্কার এটা বেদাত পরবর্তী জমানাতে আসছে মাজাব মানার কথা কোরআনে হাদিসে নাই কোরআনে আছে আল্লাহকে মানো রসুলকে মানো কোরআন মানো তথা সুন্না মানো আবার মাজার প্রত্যেকে আসবে এই সমস্ত অজ্ঞরা অজ্ঞতার কারণে উল্টা পাল্টা মুখে যাহা আসে তাহা বলে আসলে মূলত এরা আমি এদেরকে জাহেল ছাড়া আর কিছু বলতে রাজি না এদেরকে এরা এক নম্বরের জাহেল কোরআন হারিস সম্পর্ক জাহেলেরা কারণ এটা বোঝার জন্য মাঝাব প্রয়োজন কেন মাঝাব কি মাঝাব মানব কেন এই বিষয়গুলো সংক্ষিপ্ত সময়ে অল্প কথায় বুঝে নিতে হবে বেশি কথা বলার সুযোগ নাই কোরআনে করিমে জায়গায় জায়গায় আছে ইসলামের দাওয়াত তাদেরকে দেওয়া হয়েছে তারা বলবে যে আমরা আমাদের আরবাব আমাদের মুরব্বীরা ছাড়া আমাদের ইমাম আমাদের পুরোপুরুষ ছাড়া অন্য কিছু মানি না এই আয়াতগুলাকে নিয়ে মাজহাবের বিরুদ্ধে ফিট করছে তথাকথিত আলে হাদিসরা আসল কথা হইল দেখো দুধ নামে একটা জিনিস আছে হালিব বা লবণ দুধ দুধ এটা হালাল কিন্তু দুধ যেমন গরুর হয় বকরির হয় ওটের হয় দুধ আবার কুকুরের হয় কুকুরের দুধ কি হালাল আসল ব্যাপার হইল কোরআন হাদিসের বিরোধিতা করার জন্য যদি গ্রাহককে নিজের মুক্তাদা নিজের গুরু মানা হয় সেটা কুকুরের দুধ এটা হলো হারাম কোরআন সন্ন্যার সঠিক ব্যাখ্যা অনুপাতে জীবন পরিচালনা করার জন্যে আমার কাছে কোরআন হাদিসের অত গভীর জ্ঞান না থাকার কারণে যাদের কাছে গভীর জ্ঞান আছে তাদের কথাকে মানা কোরআন হাদিস মানার জন্যে তাদেরকে কোরআন হাদিসের ব্যাখ্যাকারী মনে করিয়া আইন প্রবক্তা মনে করিয়া নয় তাদের ব্যাখ্যা মানলে তাহলে এরা সঠিক কোরআন হাদিস বুঝছে আমার থেকে বেশি বুঝছে এই কারণে এদেরকে মানলে এটা কোরআন হাদিস মানার জন্য অন্য কাহকে মানা হয় কোরআন হাদিস উপরে আমল করার জন্য অন্য কাহকে এইভাবে মানা ব্যাখ্যাকারী হিসাবে আইন প্রবক্তাকারী হিসাবে নয় এটার নাম হল তাকলিদ এই তাকলিদ কোরআনের আরবাবান মিন্দুনিল্লাহ ওই সমস্ত কাফের আর মোশেকরা বলেছিল আমরা আল্লাহ মানব না রসুল মানব না পরাকাল মানব না কারণ আমাদের পুরোপুরুষ কেউ মানে নাই আমরা ওদের তাকলিদ করি এই তাকলিদটা ছিল কোরআন হাদিসকে অমান্য করার জন্য আর মাধাবীদের তাকলিদ হইল তাদের ইমামকে তাকলিদ করার অর্থ হল একমাত্র কোরআন হাদিসকে সঠিকভাবে মানার জন্য কুকুরের দুধ আর গরুর দুধের ভিতরে যে ব্যবধান কাহের মোশেকদের আর বাপ মানা আর মাঝহাবি লোকদের ইমামে মাঝহাবকে মানার ভিতরে সেই ব্যবধান তারা এই অপবাদ দিয়ে আমাদেরকে আর কত করবে কিন্তু আমরা দেখলাম রসুল্লাহ সাল্লাহ আসলামের জমানা সমস্ত সাহাবিরা রসুলকে তাকলিদ করেছেন ঠিক না বেটি বলো আর রসুলকে তাকলিদ করা তো হল সুন্নাকে তাকলিদ করা এতে কোনো সমস্যা নাই আমরা মানি ওরও মানি রসুলের পরে সাহাবা একরামের যোগ এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাহাবিরা কমবেশ এর মধ্যে আল্লামা ইবনুল কাইম জৌজিয়ার মত মতো একশত উনপঞ্চাশ জন সাহাবি ছিলেন মুস্তাহেদ ইমাম এরা ফতোয়া দিতেন মুফতি ছিলেন কোরআন সুন্নার মাহের ছিলেন একশত উনপঞ্চাশ জন তাদের মধ্যে সাতজন বেশি এস্তিয়াত করেছেন মুখসেরিন তাদের ভিতরে বিশ জন মধ্যম ধরনের ইস্তিহাত করেছেন আর অন্য অন্যরা কম ইস্তিহাত করেছেন মুস্তাহিদিন ইস্তিহাত করিয়া কোরআন সুন্নাত থেকে মাসলা মাসাইল উদ্ভাবন করে জাতির সমস্যা সমাধান নবীর সাহাবিগণ দিয়েছেন তাদের সংখ্যা ছিল সর্বমোট মিলাইয়া একশত উনপঞ্চাশ জন এটা আমাদের হানাফি মজাবের কিতাব না এটা আল্লাহ ইবনুল কাইম জজিয়া তথাকথিত আলে হাদিসটা মন মত হইলে ইবনুল কাইমকে গুরু মানে আবার মনের বিরুদ্ধে হইলে মানে না ওনার কথা এক লক্ষ চুয়াল্লিশ হাজার নবীর সাহাবি এদেরকে চালাচ্ছেন কোরআন সন্ন্যার ব্যাখ্যা দিয়া দিয়া দিয়া দিয়া কতজনে একশো উনপঞ্চাশ জন একশো উনপঞ্চাশ জন ছিলেন আলেম মুস্তাহেদ বাকিরা এই প্রকারের আলেম ছিলেন না সাধারণ সাহাবি ছিলেন তাদের জীবনে যত রকমের প্রশ্ন প্রয়োজন মাসলা মাসালের হয়েছে জীবন যাপন করার ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে এবাবদের ক্ষেত্রে তারা তাদেরকে জিজ্ঞাস করতেন উন একশন পাঁচজন এদেরকে জিজ্ঞাস করতেন এরা ফতোয়া দিতেন এই ফতোয়ারা এক লক্ষ চুয়াল্লিশ হাজারের মধ্যে একশো উনপঞ্চাশ জন বাদ দিলে আর যা হয় সমস্ত সাহাবিরা এই একশো উনপঞ্চাশ জনকে ইমাম মেনেছেন তারা কোন লোককে ইমাম মানা যাবে না কারো কথা শোনা যাবে না ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আমরা সব কিছু নেব এই কথা আলে হাদিসের কথা আলে হাদিসের এই আকিদাটা সাহাবা একরামের আকিদা ছিল না সাহাবারা বলছেন ইনি আমাদের বড় বড় ইমাম একশো উনপঞ্চাশ জন আছে আলহামদুলিল্লাহ আমরা এক লক্ষ চুয়াল্লিশ হাজার আছি এক লক্ষ দেড় লক্ষ সাহাবিরা সাহাবিদের পরে তাবিনরা লক্ষ লক্ষ সাহাবিয়া তাবিন সবাই বলছেন আমরা এই একশত উনপঞ্চাশ জনের কথা ফতোয়া মানব এনারা দিবেন আমরা আমল করব দিবেন আমল করব কেন তারা শরীয়তের প্রবক্তা নয় তারা সারে নয় শরীয়ত তারা আবিষ্কার করে নাই কোরআন সুন্নার মধ্যে যাহা আছে এর গভীর থেকে শরীয়তের মাস্তা তারা উদ্ভাবন করেছেন এস্তিহাত করছেন তারা তারা কোরআন হারিসের ব্যাখ্যাকারী আসল কোরআন হারিফের দ্বারক বাহক আল্লাহ দাতা রসুল গ্রহিতা আল্লাহ রসুল ছাড়া কোরআন হারিস ছাড়া পৃথিবীর মুসলমানদের অন্য কিছু মানার কোনো অধিকার নেই এটা আমরা মোকাল্লেদের আকিদা জানি না হালে হাদিসের কি যায় কিন্তু বিষয়টা হল কোরআন হাদিসের আয়াত হাদিসের সংখ্যা সীমিত বিশ্বের মানুষের সমস্যা অসীম কেয়ামত পর্যন্ত আরো কত দুনিয়ার মানুষ আসবে কত যোগ আসবে অসীম সমস্যার সমাধান কোরআন হাদিস সুস্পষ্টভাবে দিতে সক্ষম নয় কারণ অসীম সমস্যার সমাধান সুস্পষ্টভাবে সীমিত আয়াতে কোরআনিয়া সীমিত হাদিস দিতে অক্ষম এটা অযৌক্তিক কথা তাই কোরআন হাদিসে সব কেয়ামত পর্যন্ত সকল জাতির মুসলমানের সব সমস্যার সমাধান সুস্পষ্টভাবে অকাট্যভাবে দেননি অনেক কিছু সুস্পষ্ট অকাট্যভাবে দিয়েছেন অনেক কিছু অস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন অনেক কিছু অনির্দিষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন অনেক কিছু সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন কিন্তু পরস্পর হাদিস বিরুদ্ধ এক হাদিসে এই ব্যাখ্যা বলে আর এক হাদিসে তার বিপরীতটা বলে এইটাও শুদ্ধ হাদিস এইটাও শুদ্ধ হাদিস কিছু বিধান দিয়েছেন যে বিধানগুলো অস্পষ্ট ওয়াল মোতাল্লা তুইয়া তারা বাসনা বি আং তালাকপ্রাপ্তা মহিলারা ইদ্যত অতিবাহিত করবে তিন কুরু আল্লাহ তালা কুরু শব্দ পাড়াইছেন কোরআনে পেশ করেছেন কুরু কুরু শব্দ এটাকে অভিধান তাকাইলে অভিধান দিকে তাকাইলে দেখা যায় অভিধানের লোকাতের ভিতরে কুরুর বিপরীত অর্থ এক অর্থ পবিত্রতা তহুর আর এক অর্থ অপবিত্রতা হাইজ এবং আল্লাহ যে কোরআনে বলছেন তালাক প্রাপ্তা মহিলারা তিন কুড়ি ইদ্যত পালন করবে এই বিধানটা আল্লাহ অস্পষ্ট বলেছেন কারণ আল্লাহ যদি হায়ের শব্দ বলতেন করুণা বলিয়া তখন সুস্পষ্ট হইত তুহুর শব্দ বলতেন করুণা বলিয়া তখনও সুস্পষ্ট হইত পুরু শব্দ বলিয়া অস্পষ্ট হয়ে গেল অর্থ এটা হইতে পারে এটা হইতে পারে অর্থ দুইটা বিপরীত এখন কোনটা আল্লাহ মুরাদ নিলেন এখানে আমি তো জানি না আল্লাহ বলেন তুমি জানো না ফাস আলু আহলা জিক্রি ইনকুম তুমলা তারামুন তুমি যদি আমার কোরআনের মুরাদ নিজে ঠিক করতে না পারো বুঝতে অক্ষম হও এরকম জ্ঞান এলেম তোমার কাছে না থাকে তাহলে যাদের কাছে জ্ঞান এলেম আছে আহলা জিক্রি তাদেরকে জিজ্ঞাসা করে লও তারা যখন কোরআনের মর্ম যেটা বলবে সেটা সঠিক মর্ম হবে তুমি সেটা মেনে নিবে এটার নাম তাকলি জাতির সকল সমস্যার সমাধান দিয়েছে কোরআন দিয়েছে হাদিস কিন্তু সমস্যার সমাধানগুলো সব স্পষ্টভাবে দেয় নাই অস্পষ্ট দিয়েছে তার একটা উদাহরণ দিলাম আজ এই স্পষ্ট বিধান আল্লাহ কোরআনে দিয়েছে প্রচুর আহাল্লাহুল বাইয়া রিবা ইন্নামাল খামরু আল মাইসির ওয়াল আজলাম ফাইস্তানিবু শরাব জুয়া এই ওই এগুলো সব না পাক আল্লাহ বাই ব্যবসাকে হালাল করেছে সত্যি করেছে হারাম আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করছেন মিথ্যাবাদীর উপর আল্লাহ আনত করেছেন এগুলা সব সুস্পষ্ট আমাদের ওলামা একরাম বলেছেন আকিদার দিক দিয়ে অধিকাংশ কোরআন হাদিসের আয়াত সুস্পষ্ট কোরআন হাদিসে আকিদা হোক আর আমল হোক এবাদত হোক যে ব্যাপারে সুস্পষ্ট বিধান দিয়েছে পরস্পর বিরোধ নয় এই ব্যাপারে এস্তিহাত করার নাক গলানোর ব্রেন খাটানোর তারও অধিকার নেই সেই ব্যাপারে মোস্তাহেদের এস্তিহাত চলবে না সেই ব্যাপারে মোকাল্লিদের তাকলিদও চলবে না সেটা মানতে হবে ডাইরেক্ট কোরআনকে ডাইরেক্ট হাদিসকে কারণ সুস্পষ্ট বড়দেরকে মানার আলেম মানার মুস্তাহেদ মানার বিষয় আছে কোথায় কোরআন হাদিফে যেখানে সুস্পষ্ট নাই সুস্পষ্ট থাকলেও পরস্পর বিরোধ এই বিরোধের মীমাংসা করার জন্য আমার জ্ঞান আকলে সক্ষম না বড় বড় আলেম যারা তারা আমাদেরকে বলবেন হাদিসে হাদিসে বিরোধ কোরআনের আয়াতে আয়াতে বাহ্যিক দিক দিয়ে বিরোধ হাদিস হাদিসে বাহ্যিক দিক দিয়ে বিরোধ আসলে কোরআন শোনাতে কোনো বিরোধ নাই এটা আল্লাহর কালাম ওইয়ে মাতলু ঘাড়ে মাতলু তার মধ্যে বিরোধ হতে পারে না বাকি মানুষের দৃষ্টিতে বিরোধ মনে হয় তার একটা সুস্থ মীমাংসা আছে এই মীমাংসাটা নিয়ে আমল করতে হবে কোরআন শোনার উপরে আর মীমাংসা নিতে হইলে দায়িত্ব হবে বড় বড় আসাফালু আহলা জিক্রি ইনকুন্দুল্লাহ তালামুন যারা বড় বড় আলেম তাদের থেকে মীমাংসা আমার নিতে হবে এটার নাম তাকলিদ এটার নাম কি আচ্ছা আমি আরেকটা কথা আপনাদের সামনে পেশ করি একটি আয়াত যেটা আমি তেলাওয়াত করছিলাম খোদ্বার পরে সুরাই নিসার সম্ভবত উনপঞ্চাশ নম্বর আয়াত এই সুরাই নিসার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া ইহল্লাদিনা আমানু এই সকল ইমানদার আতিউল্লাহ আল্লাহকে মানো তথা কোরআন মানো ওয়াফিউর রসুল আর রসুল মানো অনুকরণ করবার রসুলের সুন্না মানো হাদিস মানো এরপর আল্লাহ পাক বলেন এ এতাত অনুকরণ করো ওয়া উলিল আমরে মিনকুম আমি জিজ্ঞাস করি আমার আহলে হাদিস বন্ধুদেরকে যারা বলে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না কোরআনের এই আয়াতের ভিতরে আতি উল্লাহ বলি কোরআন মানার কথা আসলো আর আতি রসুল বলে হাদিস এর মানার কথা আসলো এরপরে উলিল আমরে মিনকুম বলিয়া উরুল আমরকে তোমরা মানো এই উমুল উলুল আমর জিনিসটা কি যদি এটা কোরআন হয় কোরআনের কথা একটু আগে আল্লাহ বলছেন আতিউল্লাহ যদি এটা হাদিস হয় একটু আগে বলছেন আতিউর রাসুল্লাহ তাহলে উলিল আমর কি কোরআনে গেল হাদিসে গেল তার পাশে উলুল আমর এর ব্যাখ্যা মুফাসিনে কেরাম দিয়েছেন আল্লাহ ইবনে জরির তাবরি আল্লাহ ইবনে কাসির অধিকাংশ মুবাসিনী কেরাম বলছেন উলুল আমরের অর্থ হইল হুমুল ফোকাহা উল মুস্তাহিদুন যারা কোরআন হাদিসের গভীর জ্ঞানের অধিকারী ওই সমস্ত ফকিয়ে মুস্তাহিদিন যারা যুগে যুগে আসবেন কোরআন সুন্না শরীর ব্যাখ্যা দেওয়ার জন্য তারাই হলেন উলুল আমর অতএব আল্লাহ পাক বলেন হে আমার মোমেন মুসলমানরা তোমরা কোরআন মানবা হাদিস মানবা আর কোরআন হাদিসের ব্যাখ্যা যারা দিতে সক্ষম তাদের কেউ মানবা কারণ তাদেরকে মানাইটা শরীয়তের আলাদা কোন জিনিস না তাদেরকে মানার অর্থ তারা কোরআন হাদিসে যে ব্যাখ্যা দিবে তাদের থেকে ব্যাখ্যা নিয়ে তোমরা সেই কোরআন হাদিসেই মানবে এবার বলুন তো দেখি আপনারা এই বিষয়গুলো সামনে আসলে কি মনে হয় মাঝহাত মানার অর্থ কি কোরআন হাদিস বাদ দিয়া অন্য কোন বস্তু মানা না কোরআন হাদিসের অস্পষ্টতার স্পষ্ট ব্যাখ্যা বোঝার জন্য ইঙ্গিতের ব্যাখ্যা বোঝার জন্য এবং পরস্পর কোরআন হাদিস বা হাদিসের মধ্যে পরস্পর বিরুদ্ধ হাদিসগুলো আছে এর মীমাংসা জানার জন্য মীমাংসা জানিয়া সঠিকভাবে আল্লাহর মুরাদ উদ্দেশ্য রসুলের উদ্দেশ্য মোতাবেক আল্লাহর কালাম আর রসুলের হাদিস বুঝার জন্য আমল করার জন্য জানার জন্যই তো মাথা মানা হয় এই বিষয়গুলো যাদের মধ্যে নাই কোরআন হারিজের এই জ্ঞান যাদের মধ্যে নাই তারা বলে মজাব মানা শিরিক আমি বলি আমার বন্ধুগণ মজাব মানা যদি সিরিক হয় তথা মাজাবের আবার অর্থ বলি মাজাব মানি যখন বলবো তার অর্থ হবে কোরআন হাদিসের অভিজ্ঞ জনরা কোরআন হাদিসের যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা মানা আবু হানিবার ব্যক্তিকে কোন হানফি মানবে না মানে না সাহির ব্যক্তিকে কোন সাহি মানে না মালেকের ব্যক্তিকে কেউ মানে না মালেককে মানে এই জন্য তিনি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাকারী সাহিরা ইমাম সাহাবিকে মানে এই জন্য তিনি কোরআন হাদিস সঠিক ব্যাখ্যাকারী হানফিরা আবু হানিফাকে মানে শুধু এই জন্য তিনিও কোরআন হাদিস সঠিক ব্যাখ্যাকারী যদি এইটা সিরিক হয় আমরা দলিল চাই একটু দলিল পেশ করেন কোথায় পেয়েছেন আল্লাহ তো বলেন ফাস আলু আহলা জিক্রি ইনকুম তুমলা আলামুন পৃথিবীর সমস্ত মানুষ মুসলমান সব বিখ্যাত বড় বড় আলেম হবে না সবাই যদি আলেম হওয়া বাধ্যকতা করা হয় পৃথিবীর নেজাম চলবে না কেউ আলেম হবেন কেউ আলেমের মহিবিন হবেন কেউ আলেমের ভক্ত হবেন কেউ আলেমের সংস্পর্শ পাবেন কেউ ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এরপরে আলেমের সংস্পর্শ হবে সবাইকে বিখ্যাত আলেম বানাইতে হইলে পৃথিবীর সমস্ত নেজাম বাদ দিয়া পৃথিবী চলবে না আল্লাহ এরকম লাইকাল্লিফুল্লাহ নফসান ইল্লা ও সাহা এল তকলিফি মা আল্লাহ পাক কোন মানুষকে দেন নেই তবে এলেম কিছু ফরজে আইন আছে নামাজ হাত জাগাত পড়তে জানা যেগুলো আমাদের মক্তবের বাচ্চারা জানে জানানো হয় এতটুকু এলএম ফরজে আইন প্রত্যেক নরনারী প্রত্যেক মোমেনের জন্য কিন্তু কোরআন হাদিসের গভীর ব্যাখ্যা বিশ্লেষণ এটা জানা ফরজে কেফায়া কিছু আলেম থাকবে আর বাকিরা ওনাদের কথা মেনে চলবে যেমন সুরায় তবার একশো বত্রিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহাক বলেন ফালালা নাফারা মিন কুল্লি ফির ফিরকাতে মিনহুম তাইফা ইতাফাক্কা ওহিদ্দিন ওয়াল ইয়ুনজিরু কাওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহাজারু তোমরা একটি দল সবাই না সবার পক্ষ থেকে একটি ক্ষুদ্র দল কেন বের হয়ে যাও না তাফাক কফির দিন অর্জন করতে দিনের গভীর এলেম অর্জন করতে তোমরা যখন গভীর এলেম অর্জন করবা এরপরে তোমাদের কাজ কি এলেম অর্জন করিয়া বড় আলেম হইয়া ইমাম হইয়া মুস্তাদ হইয়া ওয়াল ইয়ন্দুরু কাউমাহুম তোমার এলাকায় ছড়ে পড়ো তারা এত বড় এলেম শিখতে পারে নাই তারা কেউ হাল চাষ করে কেউ চাকরি করে কেউ ডাক্তারি করে কেউ ইঞ্জিনিয়ারিং করে কি করতে হবে তাদেরকে এলএম শিখাও দিনের দাওয়াত দাও যা তুমি শিখছো তা বলো কোরআন বলে এই কাজটা করো এখন বলেন প্রত্যেক মুসলমান যদি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে সব জানতে হয় অন্য কারো কথা মানা যাবে না তাই যদি হয় একটি দল তাফাক্কুফিদ্দিন অর্জন করিয়া আপন এলাকাতে গিয়া মুসলমান ভাইদেরকে তার জ্ঞান দিবেন মাসালা দিবেন দিনের কথা শোনাবেন যদি তাহলে তারা শুনবে কেন তারা তো এদের কথা শোনার কথা না শুনলে তো মাজাব মানা হয়ে যাবে শুনলে তাসলিদ হইয়া যাবে তারা তো আলে হাদিস তারা তো কারোর কথা শুনবে না ডাইরেক্ট কোরআন সুন্নার থেকে আসবে তাহলে আল্লাহ পাক যদি সবাইকে কোরআন সুন্না মানতে বলেন কারো কথা শুনতে নিষেধ করতে করিয়া থাকেন তাহলে এই আয়াতের মর্ম কি হবে আমি তো মনে করি এই জন্য আমি যে কয়েকটি আয়াত তেলাবাদ করলাম সামান্য ব্যাখ্যা দিলাম যারা মাঝহাবকে তিরস্কার করে মাঝহাবকে অস্বীকার করে তারা আসলে মাঝহাবকে অস্বীকার করে না কোরআন করিমের এই আয়াতগুলোকে তারা অস্বীকার করে আল্লাহবাদ আমাদের সকল মুসলিম বন্ধুদেরকে শরীফ কোরআন হাদিসের কথা বোঝার তো দান করো মহাতারাম হাজারিন শোনেন যেহেতু বিষয়বস্তুটা অনেক বিক্ষিপ্ত অনেক লম্বা আমার মনে খুব কষ্ট আসে যখন মাজহাব মানাকে শিরিক বলে কেন মাজহাব যদিও আমরা বর্তমান দুনিয়াতে মজাব চারটা দেখি এই চারটা মজাবের প্রথম ইমাম ছিলেন আবু হানিবা রহমতুল্লাহ আলাই ইনি ছিলেন তাবেইন সাহাবিদেরকে দেখেছেন তিনি কয়েকজন সাহাবিদ থেকে রেওয়ায়াত গ্রহণ করেছেন আল্লামা মুস্তফা সেবাই আসন্নাতু আমাকানা তুহা এই কিতাবের মধ্যে সেটা উল্লেখ করছেন কোন কোন সাহাবিদ থেকে রেওয়াত নেওয়া হয়েছে উনি তাবেইন কিন্তু মাঝাব আসলে আবু হানিবার থেকে শুরু হয় নাই এটা মারাত্মক একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে আলে হাদিসরা মাজাজ তো রসুলের যুগে সৃষ্টি হয়েছে তার একটি উদাহরণ পেশ করি তিরমিজি শরীফ ইমাম তিরমিজি তার সোনানের ভিতরে রেওয়ায়ত করতেছেন হাদিসটা সহি হন মোস্তদে আহমদের মধ্যে হাদিসটা আছে সহি হন সে হাদিসে বলে রসুলের করিম সাল্লাহ আলাইসাল্লাম একবার হজরত মহাজ ইবনের জবলকে ডাকলেন বলে হে মহাজ তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া ইয়ামানের মুসলমানদের মধ্যে যাইতে হবে আমার আশেপাশে বসে থাকলে বিশ্বের মুসলমান দিন পাবে কেমনে তোমাকে আমি ইয়ামানে পাঠাবো কিতাবে লেখে মোয়াজ ইবনে জবলকে ইয়ামনে পাঠাইছেন মোয়াল্লেমান কাজিয়ান মুফতিয়ান ওনাকে মুফতিও বানাইছে শিক্ষকও বানাইছেন এবং ওই দেশের হাকেম গভর্নরও বানাইছেন কাজীও বানাইছে মহাজকে যখন রসুল বিদায় করে আল্লাহ আকবার কি যে গণনা করছে রসুল বললেন হে মহাজ তোমাকে এখন আলবেদা করতেছি তুমি ইয়ামানে রওনা হচ্ছ যাও ইয়ামান থেকে মদিনায় আসিয়া আমি রসুলকে তুমি আর নাও দেখতে পারো এই কথাটায় মহাজ বুঝে গেছেন আমি আর রসুলকে পাব না চিৎকার দিয়ে মোয়াজ কান্নাকাটি শুরু করছেন কারণ রসুলের সাহাবিদের জন্য পৃথিবীর সব ত্যাগ করা সম্ভব মোহাম্মদ রসুলের সংস্পর্শ ত্যাগ করা বড় কঠিন আল্লাহর হাবিব চেহারা ঘুরে ফেললেন মদিনার দিকে মহাদের থেকে বিমুখ করে ফেললেন রসুলের নিজেরও চোখের পানি চলে আসছিল চোখের পানি মুচিয়া দোয়া কালাম করিয়া মহাজকে বিদায় করতেছেন কালে জিজ্ঞাসা করেন মহাজ যদি ইয়েমনের মুসলমানরা কোন মাস্টার মাসাইল নিয়ে তোমার কাছে দিনই মাস্টার নিয়ে আসে তুমি তাদেরকে কিভাবে ফতোয়া দিবা কিভাবে জবাব দিবা মহাজ রাজি আল্লাহ তালান বললেন তিরমিজির হাদিস আহ কিতাব ইল্লাহ কোরআন শরীফ আগোড়া পড়িয়া ওই সমস্যার সমাধান কোরআনের থেকে যেখানে পাব সেই মোতাবেক আমি ইয়া রাসুল্লাহ আমি সমাধান দিয়ে দেব রসুল জিজ্ঞাসা করলেন ফাইলাম তাজিদ ফি কিতাব ইল্লাহ কিতাব উল্লাহর ভিতরে মাস তুমি যদি না পাও তখন কিভাবে সমস্যার সমাধান দিবা মহাদিবনে নেজাবল বলেন সাবে সুন্নতে রাসুলিল্লাহ হুজুর আপনার হাদিস সুন্নতে মোবারকা এটার মধ্যে গবেষণা করিয়া এখান থেকে সমস্যা সমাধান নিয়ে আমি ইয়েমানের মুসলমানকে বুঝিয়ে দেব আহলে হাদিস বন্ধুদেরকে বলি এই পর্যন্ত তো কোরআনের কথা আমান রসুল বললেন সুন্নার কথা বললেন কোরআন সুন্নার উপরে আপনারা আমল করেন বলে দাবি করেন কিন্তু হাদিসটা তো এই পর্যন্ত শেষ না এরপরে রসুল জিজ্ঞাসা করছেন হে মহাজ ইল্লাম তাজিদ তুমি যদি কিতাব তো না পাও সুন্নতে রসুলের মধ্যে না পাও এমন সমস্যা তোমার সামনে আসছে তখন তুমি এই সমস্যার সমাধান কিভাবে দিবা পরিষ্কার কিতাবে হাদিসে দেখেন উজ্জ্বল চমকিতেছে সই হাদিস বলেন যে আজি তাহিদু বেরাই ওয়ালা আলু হুজুর আমি এস্তেহাত করব এস্তেহাত করতে কোরআন হাদিসের যে জ্ঞান এলেম আমার কাছে আছে সবগুলো কাজে লাগাবো এর মধ্যে কোন ত্রুটি বিচ্ছুতি ঘটাবো না এস্তেহাত করিয়া আমি সেই ইয়মনের মুসলমানদের কষ্টের জবাব দেব আমি আমার আহলে হাদিস বন্ধুকে জিজ্ঞাসা করতে চাই এই হাদিসটা আপনারা মানেন কিনা যদি বলেন আমরা মানি না কেন আপনারা হয়তো বলবেন যে হাদিসটা ইমাম জৌজে কানি নামক এক মহাদ্দেশে এটাকে জৈব বলি বলছেন আমি জিজ্ঞাসা করি আপনারা তো কোরআন হাদিস ছাড়া কিছু মানেন না মহাদিবনে জবরের এই হাদিসটা যে জৈব দুর্বল এটা কোরআনের কোন পৃষ্ঠে আছে হাদিসের কোন পৃষ্ঠে আছে জৌজে কানি তো একটা মানুষ একজন মহাদ্দেশ ইমাম জাওজে কানির কথার উপরে ভিত্তি করি রসুরের হাদিস থেকে জয়ী বলিয়া বাদ দিবেন আপনারা তাহলে আপনারা তো আমাদের থেকে বড় চরম মোকাললেন আমরা ইমাম আবু হানিবকে মানলাম আপনি বললেন শিরিক হয়ে গেছে আপনি যাও কানির কথার উপরে ভিত্তি করি হাদিস থেকে জয়ী বললে আপনার তো শিরিক না আপনি আশ্বাস বা তরি শিরিকের মধ্যে লিপ্ত হবে সুতরাং আপনাদের দৃষ্টিভঙ্গিতে কোন হাদিসকে জয়ী বলতে হইলেও কি করতে হবে কোরআন সুন্নাতে বাইর করতে হবে হাদিসটা কোরআনে কইছে জয়ী বা হাদিস এক নম্বর দুই নম্বর আল্লামা জৌজে কানি হাদিসটাকে জয়ী বলছেন এটা ওনার একা তাফার রুদ উনি মোতাসাবদের ছিলেন উনি অনেক সই হাদিস তো জৈব বলে আখ্যায়িত করেছেন এই জন্য মহাদ্দেদের কাছে ওনার জরের তাদের ভিতরে এত গ্রহণযোগ্যতা নাই এই জন্য অন্য অন্য সকল মহাদ্দেসিনরা এই হাদিসটাকে সই বলেছেন এটাকে কেউ জৈব বলে নাই তাহলে আপনি জমহুরে মহাদ্দেশিন সকল স্তরের মহাদ্দেশদের কথা বাদ দিয়ে শুধু জোজেকানির কথা উল্লেখ করবেন কেন যেহেতু এটা আপনার মন মতো হয় আর জমহুরি উম্মতের কথা মহাদের কথা মানবেন না কেন যেহেতু এটা আপনার মন মতো হয় না তাহলে আপনারা মনের পূজারি কোরআন সুনার পূজারি না কথা বুঝে আসছে একক একজন চৌজেকানি জয়ীব বললে এটা মানে ফেলে জয়ীব সমস্ত মহাদেশ সহি বললেন এটা মানলেন না কেন আল্লাহ রসুল বলে আলাইকুম বিল জামা জামাতে ওলা আমাদের সঙ্গে থাকবা ইয়া কাবার সুদুজ মান সাজা সুজদা কিন্নার যে জমহুরের কথা মানবে না অধিকাংশ মহাদ্দের কথা না মানিয়া একজন লোকের কথা মানিয়া এই হাদিস রসুলকে বাদ দিয়া দিবে সেই তো সাজ আর সাজের কথা নবীজি বলছেন সুজদা কিন্নার কথাটা বুঝে আসছে কিনা বলেন আমি আরো একটু বলি আমাদের এই হাদিসটা উজ্জ্বল প্রমাণ করে মোহাম্মদ রসুল্লাহাম নিজের জীবদ্দশায় তার প্রিয় সাহাবি মহাদিবনে জবলকে যিনি ফকিউর মহাদেশন ছিলেন ওনাকে ইয়ামানে পাঠাইলেন ইয়ামানে পাঠাইয়া সেখান থেকে উনি ফতোয়া জারি করেছেন এবং ইয়ামানে মুসলমানরা তা গ্রহণ করেছেন ইয়ামনের সমস্ত মুসলমানদের এক নম্বর মাজহাবের ইমাম ছিলেন হজরত মোয়াজিবনে জবল তাই মোয়াজিবনে জবলের মাজহাব ইয়ামানে চলে এবং মোয়াজিবনে জবল ইয়ামানের ইমাম মাজহাব ছিলেন তাহলে মাজাব আবু হানিবা কবে করলো আবি হানিবের বহু আগে মোহাম্মদ রসুল্লাহ মজাব সৃষ্টি করত আমি বোখারি শরীফ তো আপনারা খুব মানেন বোখারি শরীফ এটা রেফারেন্স দিই বুখারি শরীফে কিতাবুল ফারায়েজ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর সম্ভবত নয়শো আটানব্বই হবে সম্ভবত কিতাবুল ফারায়জে আছে এরাকের মুসলমান ওসমান রাজি আল্লাহ তালাহর যোগে কিছু লোক গেলেন হজরে মোয়া আউমুসা আসারি রাজি আল্লাহ তালাহর কাছে একটা ফতোয়া নিয়ে আমি আবার বলি ইরাকের মুসলমানরা ফতোয়ার জন্য মহাজিবনে আউমসা আশেখে যাবেন কেন আপনারা তো বলেন সমস্ত মুসলমান নবীর উম্মত উম্মতি সবাই কোরআন হাদিস মানবে তাহলে আউমজা আশারির কাছে গেল কেন বোঝা গেল ইয়ামানের মুসলমানরা আলে হাদিস ছিল না ইরাকের মুসলমানরা আলে হাদিস ছিল না সবাই ছিল মুকাল্লেদ মজাবের লোক তা আউমজা আশারির কাছে গেছেন এটা প্রশ্ন করছেন হুজুর এরকমটা ফরাজের মাসলা তরকা মিরাসের মাসালা এটার জবাব কি আহমদ আসাদের জবাব দিচ্ছেন জবাব দিয়ে কয় ভাই তোমরা একটু বড় আলেম আব্দুল ইবনে মাসুদ আছেন এই শহরে ওনাকে গিয়ে মাসলা জিজ্ঞাসা করো উনি কি বলে না বলে সেটাও আমাকে আবার আসিয়া বলেও তখন তারা আহমসা হজরতে আব্দুল ইবনে মাসুদের কাছে গেলেন ইনি একটা ফতোয়া দিলেন এই ফতোয়াটা আউমসা আসারি ফতোয়ার বিরুদ্ধ ফতোয়াটা লইয়া এরা আসিয়া মুসা আশারিকে বললেন হাজরাত ইনি তো এই ফতোয়া দিয়েছেন আপনার আপনার ফতোয়াতে ভিন্ন তখন আবু আশারি বলছেন বুখারি শিবের রাবায়াত হে আহালে ইরাক লা তাসআলুনি মা দামা হাযাল হিব্রু ফিকুম মুস্তাদে আহমদের মধ্যে আছে লা তাসআলুনি আন মা দামা হাযাল বাইনা আযহুরিকুম আল্লাহর জমিনের উপরে যতদিন পর্যন্ত আব্দুল ইবনে মাসুদ জীবিত থাকবেন তোমরা আমাকে নয় আমাকে ছাড়া অন্য কোন সাহাবিকে কাউকে মাস্টার জিজ্ঞাসা করিও না সবাই আব্দুল ইবনে মাসুদকে ইমাম মানো আব্দুল ইবনে মসুদকে তাকলিদ করো উনি তোমাদের মোকাল্লাপ তিনি হলেন মাজাবের ইমাম তোমরা সব মোকাল্লাপ এখানে কেউ প্রশ্ন করে তা লাউনি আবু মুসা আসারি আমাকে জিজ্ঞাসা করো এটা না বলে এটা নিষেধ করছেন তবে যদি আরো বড় বড় আলেম থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করতে নিষেধ করেন নাই ভাই এটা ফলিফে ওসমান ইবনে আফানের যুগ এটা আলীর যুগ না আলী তো পরে গেছেন ইরাকে ওসমানের যুগে ইরাকের সবচেয়ে বড় সাহাবি ছিলেন আলেম ছিলেন আবদুল ইবনে মাসুদ এরপর আবু মুসা আসারি উনি যদি বলেন আমাকে জিজ্ঞাস করি না এর অর্থ হলো একমাত্র তাকে জিজ্ঞাস করো ওনাকে জিজ্ঞাস করে করে চলবা তার অর্থ হইল ওনাকে জিজ্ঞাস করে করে চলবা আমাকে জিজ্ঞাস করিও না এর অর্থ হলো আমাকে যখন জিজ্ঞাস করবা না আমার থেকে ছোট যারা তাদেরকে জিজ্ঞাস করার তো প্রশ্নই আসে না ইরাকের মুসলমানরা আব্দুল মাসুদের মাজাবে গ্রহণ করছে ইয়ামানওয়ালারা মহাদিমে জগলে গ্রহণ করছে এবার মক্কা শরীফের মাসুদা শুনেন মক্কা শরীফে গ্রহণ করছেন আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানুকে মক্কার মুসলমানরা এটা বোখারি শরীফের হাদিস কিতাবুল হজের মধ্যে হাদিসটা এসেছে যে মদিনার কিছু মুসলমান নারী পুরুষ হজ করছেন হজ করার পরে বিদায় হজ করতেছেন বিদায় তাওয়াব করছেন করেন নাই বিদায় তাওয়াব করার পূর্বে হঠাৎ করে ওনাদের জমাতের একটা মহিলার মাসিক ঋতু এসেছে এখন কি করবে বেচারারা পেরেশান যে উনি তো এখন তাও করতে পারবে না ওনার জন্য সব অপেক্ষা করতে হবে আমরা মদিনা কখন যাব পাঁচ দিন বসে দেখতে হবে এখানে সাত দিন বসে দেখতে হবে তখন এই ঠেকায় পড়িয়া মাথা জিজ্ঞেস করতে গেছেন আব্দুল ইবনে আব্বাসকে কিতাবে লেখা আছে কেন ইবনে আব্বাসের কাছে গেলেন যেহেতু মক্কার সমস্ত মুসলমানদের এক নম্বর মুফতি ইমাম যিনি ফতোয়া জারি করেন কোরআন হারিস থেকে এস্তেম্বাদ করিয়া তিনি ইবনে আব্বাস ছিলেন তাই এরা মদিনার মুসলমান তারা যেহেতু মক্কাতে আছে সমস্যাটা মক্কাতে হয়েছে তাই ইবনে আব্বাসের কাছে গেছে ইবনে আব্বাসে বলছে যে তানফার বিদায় তপ ওই মহিলার দরকার নাই তোমরা বিদায় তপ করে মহিলাটাকে নিয়ে মদিনায় চলে যাব বোখারি শরীফের হাদিস এবার দেখেন এরা চলে যাইতে মনস্থ করল একটু সামনে গিয়া দেখে মদিনার কিছু ওলামাইকরাম বলে আমরা জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন কয় আমরা তো এই ফতোয়া পাইছি এখন চলে যেতেছি কেউ যাইবা না মদিনার ইমাম জাহিদ ইবনে সাবেদ রাজি আল্লাহ তালু সামনে এই ফতোয়াটা আসছিল আমরা সেখানে ছিলাম আমরা শুনছি তিনি ফতোয়া দিয়েছেন মহিলাদের ম্যান যদি আসিয়া যায় মাসিক ঋতু তাহলে অপেক্ষা করতে হবে উনিও তপ করিয়া তলবেদা করিয়া তারপরে আসতে পারবে অতএব ইবনে আব্বাসের ফতোয়া আর মদিনার ইমামের ফতোয়া তো মিল নাই আমরা মদিনাবাসী আমরা তো জাহিদ ইবনে সাহেবকে ইমাম মানি সব মাসলা ওনার থেকে নিয়ে নিয়ে গ্রহণ করি তাহলে আজকে আমার ইবনে আব্বাসের ফতোয়া কেন মানতে হবে তার কথা তো ঠিক ইবনে আব্বাস যাই কয় সেই ইবনে আব্বাস আস্তুনি আওলা তুফতুনি ফতো আপনি যাই দিছেন না দিছেন সমস্যা নাই লা না দাও কাউলা যাই দিন আপনার ফতোয়ার কারণে আমরা মদিনার ইমাম জাহির ইবনে সাবেদের ফতোয়াকে উল্টাইতে পারবো না অমান্য করতে পারবো না এটা দুইটা মাসলা পড়া মানুষে আর লম্বা হাদি এটা বলতেছি না আমি মক্কা সাহেবের অধিকাংশ মুসলমানের ইমাম ছিলেন আব্দুল ইবিন আব্বাস ঠিক না বেটি মদিনার মুসলমানদের ইমাম ছিলেন জাহির ইবনে সাবেদ তাহলে মদিনার মুসলমানরা জাহির ইবনে সাবেদের তাফিদ করলেন মক্কার মুসলমানরা ইবনে আব্বাসের তাফেদ করলেন ইয়ামানের মুসলমানরা মোয়াদ ইবনে জবরের তাফেদ করলেন ইরাকের মুসলমানরা আব্দুল ইবনে মাসুদ তাফেদ করলেন তাকফির যদি শিরিক হয় তার সমস্ত নবী সাহাবিরা মুস্তক হয়ে গেছে নাউজুবিল্লাহ এই সামান্য পরিষ্কার কথাটাও যাদের জামা মস্তিষ্কের ভিতরে ঢুকে না তাদের নামেই আমার দেশের আহালে হাদিস আমি কথাটাকে আর বেশি লম্বা করলাম না মাজাব আগের থেকে আসছে সাহাবির থেকে মাজাব চলতেছে কিন্তু কথা হইল ভাই সাহাবিদের যুগে ইমাম থেকে মাস্টার জিজ্ঞেস করছেন শুনছেন আমল করছেন লেখা লেখি কি কি মাত্রা আসলো ফতোয়া কি একটা কি এটা লিখিবদ্ধ করো বা ওনারাও বসে বসে একটু ভবিষ্যতে মুসলমান উম্মার কি কি সমস্যা আসবে এটার সমাধান নিয়ে যাও আমরা বলে দিচ্ছি এমন কিছু সেই যুগে হয় নাই যার কারণে ইমাম ছিলেন মজাবও ছিল মোকাল্লেদও ছিলেন কিন্তু তাদের মাঝাবের পুরা ক্রমবিকাশ বৃত্তান্ত বিস্তারিত সব রূপরেখা ইসলামের সব সংরক্ষিত ছিল না লিখিত হয় নাই এই কারণে পরবর্তী মুসলমানদের ওনাদের মাজাবকে গ্রহণ করার সুযোগ হয় নাই আমি কসম করি বলি যদি আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি আল্লাহ তালানুর মাজাবের সব স্তরে সবকিছু লিখিবদ্ধ থাকত উম্মতের প্রায় সমস্যার সমাধান ইবনে মসুদ দিয়া যাইতেন তাহলে পৃথিবীর মুসলমান কখনো ইমাম আবু হানিফকে মানতেন না আবদুল্লাহ ইবনে মাসুদের সামনে সাহাবিদের মকাম বড় না তাহাবির মকাম বড় নিপাকি যাতারাজ আর সে বড়ি জান্নাতে দৌস আরাম গায়ে খাকে রসুল আরবি হ্যায় সদ হাজারা শিবলিউ সদ হাজুনাইদ খাকে পায়ে বুহুরায় রাখে রসদ একজন সাহাবি উনি যেই গোড়ার উপরে উঠিয়া জেহাদ করেছেন সেই গোড়ার পায়ের দুলাবালি উড়ে উড়ে নাকের মধ্যে ময়লা জমছে এই ময়লাকে এক পাল্লায় দিলে হাজার হাজার তাবিন তবে তাবিনের অলিয়া গাউস কুতুব আবদাল অমুক তমুক সমত দুনিয়া সব অলিকে এক জায়গা দিলে সমান হবে না তাইলে আমরা সাহাবি পাইতে আবু হানিফ মানব কেন সাহাবি মানা হবে কেন মালিককে মানা হবে কেন আমদ বিন হাম্বলকে মানা হবে কেন কিন্তু পৃথিবী সাক্ষী যে দেখা গেছে সাহাবাই কেরামের জমানাতে লেখালেখি বা যা কিছু সমস্যা আসছিল সমাধান দিয়েছে এক কথায় শেষ হয়ে গেছে আমল চলছে কিন্তু ভবিষ্যতে আরো কি কি আসতে পারে সমস্যা এইগুলো চিহ্নিত করিয়া তার সমাধান দেওয়ার এরকম কোন সুরত সেই সময় ছিল না আমরা পাচ্ছি না এই কারণে আল্লাহ তারা সাহাবিদের পরে তাবিনদের ভিতরে ইমামে আজম আবু হানিবাকে তবে তাহিনদের ভিতরে ইমাম মালিক সাহাবি আহমদ বিন হাম্বল এনাদেরকে আল্লাহর যুগে যুগে তৈয়ার করে দিয়েছেন উলিল আমরি মিনকুমের আয়াতকে বাস্তবায়ন করার জন্য উলিল আমরি মিনকুম আল্লাহ বলেন উলিল আমরকে তাজ করবা আমার বন্ধুরা কোরআন হাদিস মানতে হবে আল্লাহর কথা অনুপাতে তার নাম কোরআন হাদিস মানতে হবে নবীর ব্যাখ্যা মতে এবং রসুলও নাই কোরআন আছে রসুলও নাই সন্না আছে এর পরবর্তীতে যুগ যুগ ধরে যার নতুনত্ব সৃষ্টি হবে তার জবাব দেওয়ার জন্য কোরআনের ব্যাখ্যা কে কোরআন থেকে বের করবে হারিস থেকে কে বের করবে তাইলে কোরআন হারিস তো অচল হয়ে যাবে তাই আল্লাহ পাক বলেন ওয়াউলিল আমরে মিনকুম আমি আল্লাহ যুগে যুগে উরুল আমর সৃষ্টি করব কোরআন সুনা সঠিক ব্যাখ্যাকারী সৃষ্টি করব এদের মাধ্যমেই কেয়ামত পর্যন্ত কোরআন হারিসের শহীদ ব্যাখ্যা চলবে তাদের প্রথম করি হল ইমামে আবু হানিবা আমার এই করার দ্বারা একটা প্রশ্ন গাড়ে মোকাল্লাদরা তথাকথিত আলাদা করে যে আমরা সাহাবিদেরকে না মানিয়ে আবু হানিফাকে মানি এক নম্বর আমরা আবু হানিবাকে আবু হানিফ এসে মানি না ওনাকে জিজ্ঞেস করি হজরত কোরআন শিবের এই আয়াতের ব্যাখ্যা কি হাদিসের এই হাদিসের ব্যাখ্যা কি আমরা ওনার ব্যাখ্যা মানি যা কোরআন হাদিসের দিয়েছে ওনার ব্যক্তিত্বকে ব্যক্তি হিসাবে ওনার কোনো কথা আমরা মানি না এটা মানার নাম মাজাব না এখন ইমামে আবু হানিবার রহমতুল্লাহ যা কিছু করলেন সাহাবিয়ে করলেন মালিক করলেন আহমদ বিন হাম্বুল করলেন যুগের ইমামগণ মানলেন সাহাবাদ যুগে ইমাম মানা হয়েছে তাবিনের যুগে ইমাম মানা হয়েছে তবে তাবিনের যুগে ইমাম মানা হয়েছে একটা কথা আছে সেটি হল ওই যুগে ইমাম একজনকেই মানতে হবে আজীবন সকলের জন্য এমন কোন বাধ্যবাধকতা ছিল না একটি ছিল অপশন ছিল জায়েজ ছিল যেটাকে তাকলিদের শাস্তি কয় ব্যক্তিগত তাকলিদ পরবর্তী যুগে অবশ্যই আমরা বলি একজন ইমামকে মানা এটা ওয়াজিব আর এই ওয়াজিবের ব্যাখ্যা হল ওয়াজিব লেগাইরিহি লেগাইরি অর্থ কি যে আসলে মৌলিকভাবে এটা ওয়াজিব ছিল না কিন্তু এটা না হইলে কোরআন সুন্নার উপরে আমল করা অসম্ভব হয়ে পড়বে তাই এটাকে আমরা এই কারণে ওয়াজিব বলা হচ্ছে এই জিনিসটা একটু বুঝতে হবে ভালো করে সাহাবা একরামের দাওর যোগ দেখেন অনজিলাল কোরআন ওয়ালা সাবাতে আহারফ কোরআন তেলাবাত করার কথা কোরআনে আছে হাদিসে আছে কোরআন সংরক্ষণ করা ফরজ কিরম কোরআন তেলাওয়াত করার মাধ্যমে সংরক্ষণ করা হবে কোরআন তেলাবাতের পদ্ধতি ছিল সাতটি সাত লোকাত সাত আরবের গোত্রীয় ভাষায় ওসমান নাদি আল্লাহ তালামের যুগে যখন কিছু কেজ আসলো মুসলমান পরস্পর একতলাপ করতেছে মারামারি করতেছে কেউ কোরআনের আয়াতটা এমনি পড়ে কেউ আরেক ভাষা অনুযায়ী পড়ে কারণ তারা এদেরকে ভুল বলে ওরা ওদেরকে ভুল বলে সমস্যা আসার কারণে এবং কোরআনের অধিকাংশ হাবেজরা জেহাদে শহীদ হইয়া হইয়া কবরে চলে যাচ্ছেন এই কারণে ওসমান করলেন কি যে লোগাতে কোরাইশ কোরাইশের লোগাতকে বাকি রাখিয়া অন্য বাসার উপরে কোরআন তিলাওয়াতের পদ্ধতিগুলোকে তিনি রহিত করে দিয়েছেন ওসমানের এই কর্মকাণ্ডের উপরে সমস্ত সাহাবা একরামের এজমা করেছেন ঐক্যমত করছেন এমন প্রশ্ন আসে এতদিন পর্যন্ত কোরআন সাত তরিকায় পড়া যাইত সাত লোকাতে উল্লেখ্য আমরা সাত কেরাত বলি দশ কেরাত বলি আমার এই এখন যে হাদিসটা বলতেছি এখানে সাত কেরাত অর্থ নয় সাত কেরাত আরেক জিনিস এটা হল সাত লোগাতে আরব মঞ্জুলাল কোরআন আলা সাহাবাতে আরবের বিভিন্ন ব্যাখ্যা আছে এইটাও একটা ব্যাখ্যা কোরাইশের লোকাত বাদ দিয়া রাখিয়া বাকি রাখিয়া অবশিষ্ট রাখিয়া অন্য লোকাত ওসমান রহিত করে দিচ্ছে তাহলে এখন বিশ্বের সমর্থ মুসলমান লোকাতে কোরআশের উপরে কোরআন পড়তে বাধ্য ফরজ আগে এই বাসার উপরে লোকাতের উপরে পড়া ওয়াজিব ছিল না ফরজ ছিল না সাত বাসা আছে যে কোনো একটা করলে হতো হতো না লোকাতে কোরআশের উপরে পুরা উম্মতকে উসমান ঐক্যবদ্ধ করলেন শুধু এইভাবে করবা অন্য ছয় বাদ জায়েজ ছিল একটারও বাধ্য করলেন কেন যেহেতু ছয়টা সাতটার অপশন রাখলে উন্মত পরস্পর অজ্ঞতার কারণে বিবাদ নেদা জেদারের ভিতরে লুপ্ত হইয়া ইসলামের কোরআনের ক্ষতি হয়ে যাবে এই ক্ষতিকে সামনে দেখিয়া উসমান কোরআনের রক্ষার জন্য ছয়টাকে বাদ দিয়ে এক লোকাতে প্রায় করে সবাইকে একমত করেছেন এই জাতীয় জিনিসটি বলা হয় ওয়াজিব লেগাই রেহি কোরআশের বাসার উপরে কোরআন একমাত্র পড়া ওয়াজিব ছিল না ওয়াজিব করা হয়েছে কোরআন সংরক্ষণের জন্য ঠিক তেমনি ভাবে পরিষ্কার বুঝতে হবে যে কোনো ইমামের কথা মাইনলে আপনার হয় সবসময় হানফ ইমাম আবু হানিফকে মানা জরুরি না এটা ছিল কিন্তু পরবর্তী যুগ এমন হয়েছে যে বিভিন্ন ইমামের কথা একটা ব্যক্তিকে একজন ব্যক্তিকে মানার সুযোগ দেওয়া হয় তাহলে কোরআন সুন্নার তারা ইমামরা যে শরীয়তের ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা অটুট থাকবে না সেখানে মুসলমান নিজের নফস শয়তানের পূজারি হইয়া নফসের গুলাম হইয়া কোরআন হারিসকে নিজের নফসের মতো খেরোনা বানিয়ে হইবে আর কোরআন বলে ইয়াই আল্লাদিনা আমানু উদ্ঘুলুফি সিলমে কাফা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো বলা তাক্তাবি হতোয়াতি শেফান ইন্নাহু লাকুম আহদুকু মুবিন শয়তানের আশ্রয় নিও না এটার উদাহরণ এরকম দেওয়া যায় যেমন ধরুন হানাফি মাঝাবে শরীরের যে কোনো অংশ থেকে রক্ত পুরুষ বের হইলে উজু নষ্ট হয়ে যায় ইমাম সাহাবি বলেন শুধু দুই জায়গা দিয়া যে জায়গা দিয়া না পাক বের হয় অধিকাংশ সময় এই দুই জায়গা দিয়া বের হলে অজু ভাঙবে অন্য কোন স্থান থেকে বের হলে অজু ভাঙবে না আরেকটি মাস্তা হল ইমামে সাহাবি বলেন কোন পুরুষ বা অজু ছিল অজু অবস্থায় যদি কোন মহিলার সঙ্গে হাত লেগে যায় নিজের বিবি হইলেও তাইলে সঙ্গে সঙ্গে অজু নষ্ট হইয়া যায় আর আবু হানিফা রহমতুল্লাহ বলেন কোন মহিলার শরীরের সঙ্গে তোমার শরীর স্পর্শ হইলে এটার দ্বারা অজু যাবে না প্রচন্ড কনকনে শীতের মৌসুমে আমাদের বাংলাদেশের এক মুসলমান আহলে হাদিসের বন্ধু সে বলে যে কোনো মজাব নির্দিষ্ট মানার দরকার কি কখন একে মানবো কখন সেকে মানবো এখন কনকনে শীতের ভিতরে হঠাৎ করে উজু করে যাচ্ছে নামাজে ফজরের দেখা গেল হাতের এই অংশ থেকে রক্ত বের হয়েছে রক্ত দেখিয়ে কয় আচ্ছা কোন মজাবে এই রক্ত বের উজু ভাঙবে না চিন্তা করে দেখলো সাহাবি মজাবে রক্ত বের উজু ভাঙবে না কথা আনা সাহাবেই না আল্লাহ আমি এখন সাহাবি চলো বিসমিল্লা নামাজ পড়া যাচ্ছে আল্লাহ একই ব্যক্তির পর দিনের ঘটনা সকাল ভোরে আবার উজু করে যাচ্ছে বিবি হাতটা ধরছে এই আপনি কখন যান এখন আমার সময় নেই তো এখন বিবির হাত স্পর্শ হয়ে গেছে এখন চিন্তা করে বিবির হাত স্পর্শ হইলে সাহাবি মজাব মতো উজু চলে যায় কোন মজাবে যায় না হানফি মজাব মতো তো যায় না তার নাম এখন আমি হানফি সুবিধাবাদ জিন্দাবাদ এই সুবিধাবাদ জিন্দাবাদের একটা ধর্ম আবিষ্কার হবে যদি তাকলিদের শখসকে উপেক্ষা করা হয় অমান্য করা হয় আরো অনেক উদাহরণ আছে অনেক ইমামের কিছু কিছু মাস্টার এমন আছে যেগুলো একেবারে মানে মানার মতো নয় কিছু আছে এইগুলোর উপরে ফতোয়া নয় এগুলো একটা তাদের মতামত সুতরাং একজন ইমামকে আজীবনভর মানার এই শক্তিকে ওয়াজিব করে দেয়া না হলে কোরআন হাদিস মানা হবে না তাহলে এই একটু আগে যে লোকের কথা বললাম সেখানে হাদিসের আলোকে কোরআনের আলোকে কোনটা মাত্রা সঠিক কোনটা বেঠিক এতগুলো সে বুঝারও ক্যাপাসিটি নাই আর বুঝার চেষ্টাও করে নাই সে চাইছে শুধু তার সুবিধা কোন দিকে এটা অতএব নিজের স্বার্থ প্রতিফলিত করার জন্য এক মজাব থেকে টক্কর দিয়ে আরেক মাদাবে যাওয়া লাভ দিয়া দিয়া এই যে একটা জিনিস এটাকে তালফিক বলা হয় এটাকে ধর্মকে বিকৃত করা হবে এই বিকৃত করার অধিকার দেওয়া হবে না তাই কোরআন হাদিসকে সংরক্ষণ করার জন্যই একজন ইমামকে সবসময় মানা তাদের সবসিকে ওয়াজিব করেছেন ওলামাই কারণ যদি বলেন এটা ওয়াজিব শরীয়তের কোন দলিলে সাবেদ আমি বলবো শরীয়তের বহু দলিলে সাবেদ এক নম্বর দলিল হইল হাদিফে রসুল আলাইকুম বিল জামা তোমরা জামাতের সঙ্গে থাকো বিশ্বের মুসলমান সব জামাতের লোক তাকলিদ মানে তাকলিদের শখসিও মানা আছে তাই জমাত মুসলমান যখন মানে এটা ইয়াদুল্লাহ আলাল জামাহা এটা জামাত এর পরিপন্থী যারা করবে তারাই হল ব্যতিক্রম দল এরা হল জামাতের দল এটা নবীর কথার উপর আমরা আমল করছি দুই নম্বর কোরআন সুন্নাকে সংরক্ষণ করছি এই পদ্ধতিতে এর বিকল্প কোন পদ্ধতি গ্রহণ করলে কোরআন হাদিসে শরীর ব্যাখ্যা সংরক্ষিত থাকবে না এত্তেবায় হাওয়া হবে এত্তেবায় শয়তান হবে আল্লাহ বলেন ওলা সত্তাবি কতুয়াতি শয়তান এগুলো আমাদের দলিল তাই আসুন নিরাপদ বিশ্বের মুসলমান দুই ভাগ সারমর্ম এক ভাগ মুসলমান আছেন যারা আল্লাহর বাসায় উলুল আমরে মিনকুম যারা আল্লাহর বাসা আলু জিক্রে অনেক কোরআন হাদিসের অনেক জ্ঞানের মালিক এরা মোস্তাহেদ এই একদল মোস্তাহেদের জন্য অন্য ইমামকে তাকলিদ করা জায়েজ নাই তিনি কোরআন সুন্নার থেকে ডাইরেক্ট এখতিয়াত করিয়া নিজ আমল করবেন অন্য কেউ আমল করার জন্য উপহার দিবেন না আর এক দলের মুসলমান অধিকাংশ মুসলমান যাদের কাছে কোরআন হারিসের এত গভীর জ্ঞান নাই কিছু জানে কিছু জানে না অথবা অনেক কিছু জানে না আমাদের তোমাদের মতো বর্তমানে বিশেষ মুসলমানদের মতো আমাদের মতো যাদের কাছে এস্তেহাদের যোগ্যতা নাই আমরা উরুল আমল হইতে পারলাম না আলু জিকির হইতে পারলাম না আমাদের জন্য পথ হইল ইয়াহ্লাদিন আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসুলে ওয়া উলিল আমরে মিনকুম সাত আলু আহলা জিক্রি ইনকুম তোমরা তালামুন আমাদের জন্য পথ হইল বিজ্ঞজনের বিশ্লেষণ ব্যাখ্যা কোরআন সুন্নার মেনে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা তৃতীয় কোন পথ নাই গারে মোকাল্লাত কারে গারে কাকে বলে জানেন আলে হাদিস কাকে বলে যারা মোস্তাহেদ নয় আবার কাহকে মানেও না মোস্তাহেদ নয় কোরআন হাদিস থেকে ডাইরেক্ট ইস্তেমাল করতে পারে না কাউকে মানে না মজাব মানে না মানাকে শিরিক বলে তাই কাউকে মানতে পারে না যারা কাউকে মানবেও না এখতিয়াত করার যোগ্যতা অর্জন করবে না এরা দুনিয়ার অথর বলক এরা না আছে কোরআন হানিসের মধ্যে ইস্তেমবাদ করার অধিকার এদের না আছে কোন ইস্তেমবাদকারী ইমামকে ফলো করিয়া কোরআন মানার অধিকার তাই এরা আসলে কোরআনও মানে না এরা মানে নিজের মতবাদকে নিজের মনের কথাকে নিজের নকশের গোলামি করাকে তারা মানে তাহলে আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে কোরআন সুন্না সঠিকভাবে মানার তো অভিযান করো কে বলে হুজুর সবসি তকলিফ এটার দলিল কই আমরা বলি সবসি তকলিফ ব্যক্তিগত তকলিফ পরে রাখো আগে নফসের তকলিফ মাননি তারা নফসের তাকলিদও মানে না তাকলিদকে সিরিক করে যারা তাকলিদকে সিরিক করবে তাদের কাছে আমি একজন ইমানের সবসময়কে ফলো করার যে তাদের শক্তি এটা দলি দিতে বাধ্য নয় কারণ তারা তো একাধিক জনকে মানলেও কি সিরিক বলে আর একাধিক জনকে মানলে ইমাম মানলে সবসময় একজনকে না মানলাম একাধিক জনকে মানলাম এইভাবে মানাকে যখন সিরিক বলে তাদের হতো মতো নবীর সমর্থক সাহাবাহিক রাম শিরিক করে গেছে প্রথমে বলি আগে আসো তাকলিদকে সুন্নত বলো তাকলিদকে সুন্নত বললে তারপরে তোমার সঙ্গে কথা বলবো তাকলিদের শক্তি কেন আজিব এটা বুঝাবো পরে বুঝেন নাই কথা এটা এক কথা আর একটা কথা হলো আসল বাস্তবতা হইল আল্লাহর কসম করে বলতেছি যারা তাকলিদ করে না আলে হাদিস নিজকে দাবিদার দাবি করে লামাজাবি দাবি করে বা সালফি দাবি করে এরা হইল মজহাবি মুসলমানদেরকে সবচেয়ে বেশি মোকাল্লেন উত্তরবঙ্গের এক হাল চাষি সেই আলে আদিস তারে জিজ্ঞাসা করলাম তুমি নামাজ কেমনে পড়ো কে এমনে এমনে পড়ি আমি বললাম যে এমনে পড়ো যে কোন কিতাবে পাইছো হাদিসে আছে না কোরআনে কোরআনে হাদিসে আছে কিনা জানি না আমাদের ইমাম সাহেব বলছেন মসজিদের ইমাম তো মসজিদ ইমামের কাছে কেন গেলা কোন বড় মুফতির কাছে গেল না কেন মুফতিরা হইল মোকাল্লেদ আমাদের ইমাম সাহেব আহলে আদিস প্রশ্ন হইলে ইমাম সাহেব আহলে হাদিস তাই আমি ইমাম সাহেবের কথা মানি আমিও আহলে হাদিস তাহলে আহলে হাদিসকে মানলে আহলে হাদিস আহলে হাদিসকে মানলে আহলে হাদিস এটার নাম তো সিরিক তোমরাই কইছো কোরআনও মানলো না হাদিসও মানলো না আহলে হাদিসকে মানে আহলে হাদিস আহলে হাদিসকে মানা কোরআন না মানা হাদিস না মানা এটাই তো সিরিক তোমরা তোমাদের ফতোয়া শিরিক আমরা তোমাদেরকে মোশেক বলি না আমরা মোশেক বলি না তোমরা তোমাদের ফতোয়া কি হয়েছে এরপরে তারা বিভিন্ন মাছটা মাসাইল নিয়ে এত ঝগড়া তারাবির নামাজ আট চকাত বলে তারাবির নামাজ কি আট চকাত সবে বারাতের কোন অস্তিত্বই নাই তারাবির নামাজ আট রাকাত বিশ রাকাত নয় আরো কত মাসালা তারা পেশ করেছে নামাজ পড়তে হবে ইমাম সাহেবের পিছনে সুরে ফাতিয়া না পড়লে নামাজ হবে না আমিন বিল জেহান না করলে নামাজ হবে না এই ব্যাপারে একটা কথা এখানে পরিষ্কার করতে চাই সেটা হল ভাই সুরা ফাতিয়া মুক্তা দিয়ে নামাজের মধ্যে পড়া হানফি মজাব মতো জায়জ নেই সাহ হিসাব মতো জরুরি হাম্বলি মজাবে জরুরি তাহলে আহলে হাদিসের সঙ্গে আমাদের মেইন ঝগড়া সুরে ফাতিয়া পড়া কেন ওয়াজিব বলো এটা নিয়ে আনা ওয়াজিব তো সাহিরও বলে ওয়াজিব হাম্বলিরও বলে আমরা কোনদিন সাহাবি আর হাম্বলির সঙ্গে বিবাদ করি নাই হাম্বুলি সাহাবিরও আমাদের সঙ্গে বিবাদ করে নেই কারণ এটা শরীয়তের যুজি মাসালা এখানে এস্তেয়াত করার অধিকার আল্লাহাক বড় বড় আলেমদেরকে দিচ্ছেন ইমামে সাহাবি এস্তেয়াত করছেন তিনি সুরে ফাতেয়াকে মতের জন্য জরুরি মনে করছেন আলহামদুলিল্লাহ কোনো কথা নাই এই মজাত মতো আমল করলো নাজাত পেয়ে যাবেন আমার ইমামে না জায়েজ বলছেন আমি আমার ইমামের এস্তেয়াত মতো কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা নিলাম এই মোতাবেক আমি নাজাত পেয়ে যাব তাহলে সুরা ফাতিয়া পড়ার মধ্যে নাজাত আছে সুরে ফাঁকিয়া না পড়ার মধ্যে নাজাত আছে আলে হাদির সঙ্গে ঝগড়া আমাদের সুরে ফাঁকিয়া লইয়া না আলে হাদির সঙ্গে ঝগড়া হইল তোমরা সুরে ফাঁকিয়াকে ফরজ বলো অথবা হারাম বলো এতে কিছু আসে যায় না ফরজ হারাম কি ভিত্তিতে বলো কি বড় বড় ইমামরা বলেছেন তাই তোমরা বলো না নিজের মন মতো বলো তোমরা বলো তাকলিদ করা হারাম সাহি মানি না মালেক মানি না আহমদ মানি না হ্যাঁ আবু হানিবা মানি না কাউকে মানো না তাহলে তুমি ফাতিয়াকে ওয়াজিব কেমনে কইলা তাহলে আমি ওয়াজিব করছি আমার মন মতো আমার বুঝ মতো তোমার বুঝ হইলে তুমি মুস্তাহেদ না তাহলে তোমার বুঝ মানা যাইতো তুমি যখন মোকাল্লেদ তুমি মুস্তাদ নয় সেই যোগ্যতা তোমার কাছে নাই তো তোমার মোকালে দইয়া সাহাবি মোকালে দইয়া সুরে ফাতিয়া ভরো আমার কোনো ঝগড়া নাই হারাবি মোকালে দইয়া সুরে ফাতিয়া না ভরো আমার কোনো ঝগড়া নাই কিন্তু কোন মজাব না মানিয়া নিজের মন মতো ফাতিয়া পড়বা তোমার সঙ্গে তখন আমার ঝগড়া কথা বুঝেন নাই মনে ফাতিয়া পড়লো না পড়লো এটা নিয়ে বিবাদ নাই বিবাদের তুমি যে ফাতিয়া পড়াও আজি বলছো কোন ভিত্তিতে ইমাম হইছ না মুক্তাদি দেখেন চার মজাবের ইমামগণ ইসলামের ইতিহাসে কখনো মারামারি করে নাই দলাদলি করে নাই বিবাদ সৃষ্টি করে নাই এলমি বহস হয়েছে আবু হানিবা বলেন আমার আহানফিরা বলেন এই ভিত্তিতে আমাদের রায়টা উত্তম সাহিরা বলেন এই এই দলের ভিত্তিতে আমাদের রায় উত্তম ঠিক আছে আপনারা আপনাদের রায় মতো থাকেন আমি আমাদের রায় মতো থাকি কোন বিবাদ ঝগড়া কোনোদিন হয় নাই সুতরাং মাস্টারতে একতলাভ হইতে পারে মাস্টার নিয়ে একতলাভ হবে অনেক কিছু হবে এই একতলাভটা যদি পরস্পর বিবাদে না যায় একে অপরকে গোমরা না বলে একে অপরকে পদবর্ষ না বলে একে অপরকে বেদাতি না বলে একে অপরকে মোশেক না বলে তখন সেইটা হবে মজাবি একতলাফ এটার মধ্যে কোনো কেলোকাল নাই যখনই কোন একটা মাস্টার নিয়া এটা বাতিল বলবে শিরিক বলবে বেদাত বলবে গোমরা বলবে পদবস্ত বলবে ইমামকে গালি দিবে তখন তারা কোন মজাবের মধ্যে নাই উম্মতে মুসলিমার কোন দলের মধ্যে নাই এরা উম্মতে মুসলিমার শরিক দলের বহির্ভূত এই মাত্রাগুলো কিন্তু বড় খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাকে বোঝার তফিক দান করুক আজকের আলোচনা আমার মনে হয় এই পর্যন্ত করলাম এর উপরে আরো আলোচনা হওয়া উচিত সামান্য টাচ দিলাম কিছু উসুলি কথা এবং সবিস্তারে মাত্রা মাসাল নিয়ে কোনো কথা বলতে গেলে সেখানে সবিস্তারে দলিল ভিত্তিক আলোচনা করতে হবে অনেক দীর্ঘ টাইম লাগবে আমি মৌলিক ভিত্তিটা কোথায় আলে হাদিসের তাকলিদের হাকিকতার বাস্তবতা কি মোকাল্লেদের বাস্তবতা কি এই জিনিসটা আজকে শুধুমাত্র কোরআন হাসির আলোকে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম আল্লাহবাদ আমাদের বুর ভ্রান্তি মাফ করে দোক পুরা উম্মতে মুসলিমাকে কোরআন সোনার উপর উদ্যবদ্ধ করুক কোরআন সোনার ব্যাখ্যা বড় বড় ইমামরা যেভাবে দিয়েছেন যেই কোনো ইমামের পথ এখতিয়ার করলে সে নাজাদ প্রাপ্ত হয়ে যাবে পাশাপাশি এই কথাটা বলবো আমি আরব দুনিয়াতে ভ্রমণ করেছি সৌদি আরব পড়াশোনা করেছি কুয়েত ভ্রমণ করেছি দুবাই এমারাত ভ্রমণ করেছি আমি পুরা আরবের আনাস কানাসে ঘুরে দেখলাম যে আরবের যারা আলে হাল ইসলাম আজাবি আমরা বলি একমাত্র আলবানি গ্রুপ ছাড়া অন্যরা তাদেরকে দেখি তারা মজহাবের ইমামদের এহতেরাম করে মজহাবিদের এহতেরাম করে আমার মজাব না মানতে পারে ওনারা ওনাদের কাজ করে আমাদের মাজারকে তারা তদ্বস্ত গুমরা বলে না কিন্তু যখনই কোন ভারতের পাকিস্তানের বা বাংলাদেশের আলে হাদিস পাই তখন যদি জিজ্ঞেস করে তুমি কোন মাজাবের যদি হানবি হ্যাঁ মোর্শেক মোর্শেক এইটা আমরা আমাদের এই দেশের আলে হাদিসের কাছে পাই আরব দুনিয়ার আলে হাদিসের কাছে সেটা পাই না এই জন্য আরব দেশের যারা আছেন তারা এতে এতেদারের ভিতরে আছেন তাদের নজরিয়াকে যদি আমাদের এই উপমহাদেশের আমাদের ভারতবর্ষের গাড়ি মোকালেদের মত মনে করা হয় এটা ভুল হবে আমাদের গাড়ি মোকালেদরা আমি একটু পূর্বে বলছিলাম যে নতুন মুসলমান তাই গরুগ্রস্ত বেশি খায় এটা হল বাস্তব আল্লাহ তালা আমাদেরকে যা কিছু বলছে তার উপরে আমল করার প্রতিদান করে বাস আলোচনা শেষ যদি কোনো প্রশ্ন তাকে করতে পারো সময় অনেক হয়ে গেছে